মানবতা সমাধান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানায় সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর নিদর্শন এই বিষয়ের উপরে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে ইউসুফ আলহ সালাতামের যুগে যে ভয়াবহ একটা দুর্যোগ সংঘটিত হয়েছিল খরা দিয়ে সেই যে ঘটনা ইউসুফ সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে সেই সুরার ধারাবাহিক ঘটনা তার ভাইরা কি চক্রান্ত করেছিল নিজের ভাইয়ের বিরুদ্ধে সেটা আমরা আলোচনা করছিলাম ইউসুফ আলহিসামকে যখন সেই মিশরের বাদশাহ কিনে নিয়েছিলেন এবং তার স্ত্রীর কাছে থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন তারপরে ইউসুফ আলহিসাম একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছেন এবং আল্লাহ কিভাবে ইউসুফ আলহিসামকে সেই ফেতনা থেকে কিভাবে রক্ষা করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী সেই ঘটনাটা আবার আমরা এখানে বুঝতে পারবো এটা ২৫ থেকে আঠাশ পর্যন্ত যে আয়াতগুলো আছে সেখানে বলা হচ্ছে যে ইউসুফ আলহিসাল্লাতামকে সেই বাদশার স্ত্রী একটা কুকর্ম বা খারাপ কাজের জন্য প্রস্তাব দিল ইউসুফ আলহিসাল্লাতাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর কাছে পানাহ চেয়েছিলেন জিয়া রব্বুল আলমিন তুমি আমাকে এইরকম শয়তানি কাজ থেকে রক্ষা করো কিন্তু সেই মহিলা বাদশার স্ত্রী ইউসুফ আলাইসালামকে জবরদস্তি প্রেশার দেওয়ার জন্য সমস্ত ঘরের দরজা বন্ধ করে তার সাথে এই যে খারাপ মনোবৃত্তি সেটা করার জন্য সে ইচ্ছা করেছিল সুপ্রিয় দর্শক মন্ডলী ইউসুফ আলহিসাল্লাম সেই ঘরের মধ্য থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এমন সময় সেই মহিলা ইউসুফ আলাইসাল্লামের জামা ধরে পিছন দিক থেকে টেনেছিল এবং সেই জামা ইউসুফ আলাইসাল্লামের ছিঁড়ে গিয়েছিল এইরকম সিচুয়েশনে এইরকম অবস্থায় সেই বাদশাহ ঘরের মধ্যে প্রবেশ করছেন এবং তাদের উভয়কে এই রকম একটা পরিস্থিতিতে দেখে তিনি আশ্চর্য বোধ করছেন এবং তিনি রাগান্বিত হয়েছেন কি বলবেন এরকম ভাষা হয়তো তিনি খুঁজে পাচ্ছেন না কিন্তু তার সাথে তার একটা প্রতিবেশী ছিল সেই প্রতিবেশী তাকে বুদ্ধি বা পরামর্শ দিল যে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জন্য কে দায়ী সেটা পরীক্ষা করার জন্য ইউসুফের যে জামা ছিঁড়া রয়েছে সেই জামাটা সামনের দিকে ছিঁড়া আছে না পিছনের দিকে ছিঁড়া আছে যদি ইউসুফ আলি ইসলামের এই জামা সামনের দিকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ আলি ইসলাম দোষী আবার সেই জামা যদি আমরা দেখি পিছন দিক থেকে ছিঁড়া আছে তাহলে সেই মহিলা দোষী বলে সাব্যস্ত করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ তালার মহিমা কুদরত এবং তার যে ক্ষমতা তার যে প্ল্যান এখানেও সেই ঘটনাটা ঘটছে দেখা গেল তারা উভয়ে দেখলো যে ইউসুফ আলহ সালাতামের জামা পিছন দিক থেকে ছেঁড়া আছে তখন সেই বাদশাহ তার স্ত্রীকে বললেন এইটা হচ্ছে তোমাদেরই একটা কুমন্ত্রণা বা নারীদেরই একটা ছলনা যে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলে সুপ্রিয় দর্শক মন্ডলী এইরকম একটা লজ্জাজনক এবং এরকম একটা শয়তানি কাজ থেকে আল্লাহ সুবাহ ইউসুফ আলহ সাল্লাতামকে রক্ষা করেছিলেন কিন্তু সেই যে মহিলার কুমন্ত্রণা বা তার যে একটা জেদ তার যে একটা চাহিদা ছিল সেটা যেহেতু তার মনের বাসনা পূরণ হলো না সুতরাং কি করে ইউসুফ ইসলামকে বিপদের মধ্যে ফেলা যায় তাকে কি করে যেহেতু সে বাদশার স্ত্রী ছিল তাকে কি করে কারাগারে বন্দি করা যায় সেই চেষ্টা বা সেই যে কলা কৌশল সে তখন করতে আরম্ভ করলো যে আমি যতক্ষণ পর্যন্ত না তাকে আমার নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত তাকে আমি কারাগার পর্যন্ত পৌঁছাতে আমি চেষ্টা করব। এবং এই যে ঘটনা সেই ঘটনাটা সেই মিশরের বিভিন্ন পাড়ায় মহল্লায় আলোচনা হতে শুরু করলো যে একজন রাজা বাদশার স্ত্রী একজন কৃতদাস যাকে কিনে নেওয়া হয়েছে এবং তাকে ঘরে রাখা হয়েছে সেই কৃতদাসের সাথে এরকম একটা মহব্বত বা প্রেম বা এরকম একটা অশ্লীলতা কাজ করতে ইচ্ছা করেছিল সেই বাদশার স্ত্রী তখন প্ল্যান করলো এবং যারা এই সমস্ত ঘটনাগুলো বলা বলি করছিল বিশেষ করে মহিলাদের মধ্যে তাদেরকে ইনভাইট করলো আপ্যায়ন করলো এবং ইউসুফ আলী সাল্লাতাম ঘরের মধ্যে ছিলেন তাদেরকে ইনভাইট করার পর কোরআন শরীফে যে ঘটনাগুলো এসছে যে তাদেরকে একটা ফল দিয়েছিল সেই বাদশার স্ত্রী এবং তাদের সামনে ইউসুফ আলাইসাল্লামকে বলা হলো যে তুমি তাদের সামনে এসো সুপ্রিয় দর্শক মন্ডলী সেই যে নারীরা যারা এসছিল যাদেরকে ডাকা হয়েছিল তাদের সামনে যখন ইউসুফ আলহ সাল্লাম এন্টার করলেন প্রবেশ করলেন এবং তাদেরকে যে একটা ছুরি এবং একটা ফল দেয়া হয়েছিল সেই ফল কাটতে গিয়ে তারা নিজের হাত কেটে ফেলেছিল কেন তখন সেই বিবি জুলেখা বাদশার স্ত্রী সেই সমস্ত মহিলাদেরকে জিজ্ঞেস করলেন যে এই যে লোকটাকে তোমরা দেখলে সেই সম্পর্কে তোমাদের মতামত কি তখন সেই মহিলারা বলেছিল এ তো সুভান আল্লাহ এ তো সেই আল্লাহর ফেরিস্তার মতো মনে হচ্ছে এত সুন্দর তার রূপ এত সুন্দর তার চেহারা সেই চেহারার দিকে মুগ্ধ হয়ে তারা এত অন্য মনস্ক হয়ে গিয়েছিল যে তারা নিজের হাত পর্যন্ত কেটে দিয়েছিল তখন সেই বিবি জোলেখা তাদেরকে বলেছিল যে তোমরা যে বলা বলি করছিলে যে একজন কৃতদাসের সাথে এইরকম একজন রাজার স্ত্রী খারাপ কাজ করার জন্য যে ইচ্ছা পোষণ করেছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেই লোকের বা সেই ব্যক্তির চেহারার প্রতি আকৃষ্ট হওয়ার যে ঘটনা বা ব্যাপার সেটা নিশ্চয়ই তোমরা উপলব্ধি করছো সুপ্রিয় দর্শক মন্ডলী কিন্তু তাদের সেই মহিলাদের সামনে সেই বাদশার স্ত্রী বললেন যে সে যদি আমার এই কথাকে মান্য না করে তাহলে অবশ্যই আমি তাকে সেই কারাগারে বন্দী করব। সুপ্রিয় দর্শক মন্ডলী ইউসুফ আলহিসাল্লাম যেহেতু আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করেছিলেন মোনাজাত করেছিলেন এই খারাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ তার দোয়াকে কবুল করেছিলেন এবং সেই ইউসুফ আলহ ইসলাম তাদের বললেন আমি এই কুকর্মের চাইতে আমি কারাগারে বন্দী হওয়াটাকে বেশি পছন্দ করি আমাকে যদি কারাগারে বন্দী হতে হয় তাহলে সেটাই আমার জন্য প্রিয় সেটাই আমার জন্য ভালো এরকম একটা জঘন্য এরকম একটা অশ্লীল কাজ থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী সেই বাদশাহ ইউসুফ আলাহ সাল্লাতামকে কারাগারে বন্দী করেছিল তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেই জেলের মধ্যে সেই কারাগারের মধ্যে আরও দুজন বন্দী ছিল তাদের সাথে ইউসুফ আলহ সাল্লাহামের যে কথোপকথন এবং ইউসুফ আলহ সাল্লাহাম সেই জেলের মধ্যে কারাগারের মধ্যেও যে দাওয়াতের কাজ মানুষকে আল্লাহ সম্পর্কে জানানো আল্লাহ এবং আল্লাহর যে ইবাদত বন্দেগী আল্লাহ ছাড়া যে কোনো ইপাসনার কেউ যোগ্য নেই তার যে মেসেজ তার যে বার্তা ইউসুফ আলহ সাল্লাম সেই কারাগারে গিয়েও সেই দাওয়াতের কাজ করতে শুরু করেছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী এবং তারা যে দুজন ছিল তারা একদিন হঠাৎ করে স্বপ্নে দেখলো এবং সেই স্বপ্নের কথা তখন ইউসুফ আলহ সাল্লাতামকে বর্ণনা করলো একজন স্বপ্ন দেখলো যে সে মদ তৈরি করছে আরেকজন স্বপ্ন দেখলো সে বলছে যে আমি স্বপ্ন দেখেছি যে আমি মাথায় রুটি বহন করছি এবং সেই রুটিগুলো পাখিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে স্বপ্ন সেই স্বপ্ন দেখে তারা মানে তার যে ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই বুঝতে পারছে না আল্লাহ সুফায়ন তালা ইউসুফ আলহিসাল্লাতামকে এই স্বপ্নের ব্যাখ্যা করারও তৌফিক দান করেছিলেন স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান তাকে দেওয়া হয়েছিল ইউসুফ আলহিসাল্লাতাম তাদের স্বপ্নের ব্যাখ্যা করলেন যে বলছো তোমাদের মধ্যে যে দেখেছ যে আমি মদ তৈরি করছি সে তোমার প্রভুকে মদ পান করাবে আর যে বলছে যে মাথায় রুটি বহন করছি এবং পাখিরা আমাদের রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই ব্যক্তিকে সুলিতে চড়ানো হবে এবার সেই রকমই ঘটনা ঘটেছিল যে ব্যক্তি বেঁচে গেল এবং সেই জেল থেকে কারাগার থেকে পরিত্রাণ পেল আবার চলে গেল তখন ইউসুফ আলহিসাল্লাম সেই ব্যক্তিকে বলেছিলেন যে তুমি রাজার কাছে গিয়ে আমার ঘটনা বর্ণনা করবে সুপ্রিয় দর্শক মন্ডলী তারা উভয়ে সেই রাজার কাছে গিয়ে যে ব্যক্তি বেঁচে গেল রাজার কাছে গিয়ে সেই ঘটনাটা বর্ণনা করতে শয়তান তাকে ভুলিয়ে দিল এবং এই কারণে ইউসুফ আলহিসাল্লাতামকে দীর্ঘ একটা সময় সেই কারাগারে অতিবাহিত করতে হলো একটা সময় কারাগারের জীবনে তাকে কাটাতে হলো সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে যে ঘটনাটা ঘটছে এবং এই যে প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ক্যালামিটি যে পূর্বাভাস আল্লাহ সুবাহ তালা যে বর্ণনা করছেন সেটা বলা হচ্ছে কোরআন শরীফের মধ্যে যে সেই মিশরের বাদশাহ তিনি নিজেই স্বপ্ন দেখলেন এবং সেই স্বপ্ন দেখে তিনি আশ্চর্য বোধ করলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা কার কাছে করা যায় বড় বড় মহাপণ্ডিতদের ডাকা হলো কিন্তু কেউ সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারছেন না সেই বাদশার স্বপ্ন হচ্ছে যে তিনি দেখছেন সাতটা মোটা তাজা গাভী সাতটা দুর্বল গাভীকে খেয়ে ফেলছে এবং সাতটা খুব সুন্দর শস্য দানা এবং সাতটা সেই ক্ষীণ বা শুকিয়ে যাওয়া শস্য দানা এই রকম যে স্বপ্ন তিনি দেখলেন সেই স্বপ্নের যে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তিনি তার মানে ধৈর্য ধরতে পারছেন না যে কার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করা যেতে পারে থানা থেকে যে ব্যক্তি পরিত্রাণ পেয়েছিল সেই ব্যক্তির তখন মাথায় চলে এলো আমি যে কারাগারে বন্দী ছিলাম সেখানে যে লোকটা আছে ইউসুফ আলহ ইসলাম বলে সেই ইউসুফ আলহ ইসলাম তো এই স্বপ্নের ব্যাখ্যা ভালোভাবে করতে পারেন তিনি তো আমাদের দুজনের স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন তখন সেই ব্যক্তি বাদশাকে বলল যে ইউসুফ ইসলাম বলে যে কারাগারে বন্দী আছে সেই ব্যক্তি আপনার এই স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী ইউসুফ আলহিসাল্লাতামকে তখন সেই কারাগার থেকে ডেকে পাঠানো হলো সেই ব্যক্তির মাধ্যমে ইউসুফ আলহিসাল্লাতাম সেই স্বপ্নের ব্যাখ্যা বাদশাহ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে তার মানে সাত বছর প্রচণ্ড পরিমাণে ভালোভাবে সেই শস্য উৎপাদন হবে এবং পরবর্তী যে সাত বছর সেটা দুর্ভিক্ষ দেখা দেবে মানুষ না খেয়ে মরবে সুতরাং এই সাতটা বছর তোমাদেরকে ভালোভাবে চাষবাস করে সমস্ত শস্য গুদাম করে সঞ্চিত অবস্থায় রাখতে হবে যাতে করে ওই যে সাতটি দুর্ভিক্ষর সময় আসবে সাতটি বছর যে শস্য ঠিকভাবে উৎপন্ন হবে না সেইটা জন্য সেই সমস্ত শস্যগুলো জমা রাখার জন্য একটা প্ল্যান বা পরিকল্পনা তৈরি করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী ইউসুফ আলি সালাতামের এই যে স্বপ্নের ব্যাখ্যা তাদের সামনে করলেন এবং তারা এই স্বপ্নের যে ব্যাখ্যা সেটা মেনে নিতে সেটা বিশ্বাস করে নিতে বাধ্য হলেন তারপরের কি ঘটনা ঘটলো সুপ্রিয় দর্শক মন্ডলী ইউসুফ আলি সালাতামকে সেই বাদশাহ সম্রাট তার রাজ বাদশাহীতে ডেকে বলল যে আপনি আমার এই রাজা বাদশার মধ্যে যে কোনো একটা ডিপার্টমেন্ট বেছে নিতে পারেন আপনি আমার সাথে একসাথে আমার যে রাজত্ব সেই রাজত্বের মধ্যে আপনি থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ইউসুফ আলহ সাল্লাতাম সে তার যে সাম্রাজ্য অর্থনৈতিক ডিপার্টমেন্ট অর্থাৎ শস্য এই যে ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্ট ইউসুফ আলহ সাল্লাতাম গ্রহণ করলেন সুপ্রিয় দর্শক মন্ডলী তার পরবর্তী যে ইতিহাস এবং এই যে স্বপ্নের ব্যাখ্যা ঠিক প্র্যাকটিক্যালে ইউসুফ আলহ সাল্লাতাম যে ব্যাখ্যা করলেন তার এবার প্র্যাকটিক্যাল রেজাল্ট সেই সময়ে দেখা গেল যে সাতটি বছর পরে আবার একটা দুর্ভিক্ষ দেখা গেল এবং সেই দুর্ভিক্ষের ফলে সেই যে রাজা এবং বাদশাহ যে সমস্ত ধনু সম্পদ সঞ্চিত করে রেখেছিলেন এবার মিশরের বাইরে দেশ থেকে অন্যান্য দেশ থেকে সব প্রতিনিধিরা এসে পথিকরা এসে তাদের কাছ থেকে সেই শস্য নিয়ে যেত এবং তারা সেখান থেকে খাবার অন্বেষণ করত সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে ইউসুফ আলহ সালাতাম যে সেই ডিপার্টমেন্টে ছিলেন এবং সেই তার ভাইরা যে ইউসুফ আলহ সালাতামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল এবং যখন এই দুর্ভিক্ষ দেখা গেল তখন তারা যে সেই মিশরের বাদশার কাছে গেল এই রুজির জন্য এই শস্যের জন্য তাদেরকে ইউসুফ আলহিসাল্লাম সেই ব্যবস্থা করে দিলেন শস্য তাদেরকে দেয়া হলো ইউসুফ আলহিসাল্লাম তাদের ভাইদেরকে সকলকে চিনতে পেরেছিলেন কিন্তু তার যে ভাইরা ছিল তারা যে চক্রান্ত করে ইউসুফ আলহিসাল্লামকে এই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল সেই ঘটনা কিন্তু তারা ভুলে গিয়েছে এবং তারা ইউসুফ আলাহিসাল্লামকে চিনতেই পারল না সুপ্রিয় দর্শক মন্ডলী ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা আপনারা দেখছেন পিস টিভি বাংলা আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তার সম্ভব কিভাবে তার একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম ইউসুফ আলহ সাল্লাতামকে সেই বাদশাহ সম্রাট তার রাজ বাদশাহীতে ডেকে বলল যে আপনি আমার এই রাজা বাদশার মধ্যে যে কোনো একটা ডিপার্টমেন্ট বেছে নিতে পারেন আপনি আমার সাথে একসাথে আমার যে রাজত্ব সেই রাজত্বের মধ্যে আপনি থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ইউসুফ আলহ সাল্লাম সে তার যে সাম্রাজ্য অর্থনৈতিক ডিপার্টমেন্ট অর্থাৎ শস্য এই যে ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্ট ইউসুফ আলহ সাল্লাম গ্রহণ করলেন সুপ্রিয় দর্শক মন্ডলী তার পরবর্তী যে ইতিহাস এবং এই যে স্বপ্নের ব্যাখ্যা ঠিক প্র্যাকটিক্যালে ইউসুফ আলহ সাল্লাম যে ব্যাখ্যা করলেন তার এবার প্র্যাকটিক্যাল রেজাল্ট সেই সময়ে দেখা গেল যে সাতটি বছর পরে আবার একটা দুর্ভিক্ষ দেখা গেল এবং সেই দুর্ভিক্ষের ফলে সেই যে রাজা এবং বাদশাহ যে সমস্ত ধনসম্পদ সঞ্চিত করে রেখেছিলেন এবার মিশরের বাইরে দেশ থেকে অন্যান্য দেশ থেকে সব প্রতিনিধিরা এসে পথিকরা এসে তাদের কাছ থেকে সেই শস্য নিয়ে যেত এবং তারা সেখান থেকে খাবার অন্বেষণ করত সুপ্রিয় দর্শক মন্ডলী ইউসুফ আলি সালাতাম যে সেই ডিপার্টমেন্টে ছিলেন এবং সেই তার ভাইরা যে ইউসুফ আলি সালাতামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল এবং যখন এই দুর্ভিক্ষ দেখা গেল তখন তারা যে সেই মিশরের বাদশার কাছে গেল এই রুজির জন্য এই শস্যের জন্য তাদেরকে ইউসুফ আলহিসাল্লাম সেই ব্যবস্থা করে দিলেন শস্য তাদেরকে দেয়া হলো ইউসুফ আলহিসাল্লাম তাদের ভাইদেরকে সকলকে চিনতে পেরেছিলেন কিন্তু তার যে ভাইরা ছিল তারা যে চক্রান্ত করে ইউসুফ আলহিসাল্লামকে এই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল সেই ঘটনা কিন্তু তারা ভুলে গিয়েছে এবং তারা ইউসুফ আলাহিসাল্লামকে চিনতেই পারল না সুপ্রিয় দর্শক মন্ডলী তাদেরকে ইউসুফ আলাহিসাল্লাম যখন এই শস্য দানা দিয়ে দিলেন এবং বললেন তোমাদের এর পরে যখন তোমরা আবার এই শস্য নেওয়ার জন্য আসবে তোমাদের বাড়িতে যে আরেকটা ভাই রাখা আছে সেই ভাইকে নিয়ে আসবে সাথে করে সুপ্রিয় দর্শক মন্ডলী ইউসুফ আলহিসাল্লামের নিজে আরেকটা ভাই ছিল তার নাম হচ্ছে বিনিয়ামিন সেই বিনিয়ামিনকে তারা বাড়িতে রেখে এসছিল ইউসুফ আলহিসাল্লাম বললেন এর পরে যখন তোমরা আসবে তখন তোমাদের ভাইকে আমার কাছে নিয়ে আসবে এবং তাদেরকে যে খাদ্য শস্য দানা দিলেন সেই খাদ্য শস্যের সামগ্রীর মধ্যেই তারা যে রৌপ্য মুদ্রা দিয়েছিল তার বিনিময়ে খাদ্য নেওয়ার বিনিময়ে সেই রৌপ্য মুদ্রা তাদের সেই থলিতে তাদের সেই ব্যাগে ইউসুফ আল ইসলাম ভরে দিয়েছিলেন তারা বাড়ি ফিরে গেল নিজের দেশে ফিরে গেল তারা নিজের পিতাকে বলছে যে এবারে আমরা যখন শস্য দানা আনতে যাব তখন আমাদের সেই যে ভাই বিনিয়মিন তাকে তুমি আমাদের সঙ্গে দিও এবং সেই যে ব্যক্তি আমাদের শস্য দান করেছে সে আমাদের রৌপ্য মুদ্রা রিটার্ন দিয়েছে ফেরত দিয়ে দিয়েছে সুতরাং তারা আবার কলাকৌশল করলো এবং তারা ভয় করছিল যে এক সময় তো আমরা ইউসুফ আলি ইসলামকে সেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছি সেখানে তো একটা ঘটনা ঘটেছে সেই আমাদের পিতা অত্যন্ত মর্মাহত অবস্থায় বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন আবার যদি সেই মিরিয়ামিনকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য বলি তাহলে হয়তো আমাদের পিতা আমাদের কথা মানবেন না তখন তারা আবার বুদ্ধি পরামর্শ করলো কি করে আমাদের পিতাকে তাকে রাজি করা যায় এই যে কৌশল তারা করলো এবং বলল যে আমরা যে শস্য দ্বারা নিয়েছি তার জন্য বিনিময়ে যে আমরা রৌপ্য মুদ্রা দিয়েছি সেই রৌপ্য মুদ্রা আমাকে তারা ফেরত দিয়ে দিয়েছে সুতরাং আব্বাজান আপনি আমাদেরকে আমার এই ভাইকে সাথে দিন সুপ্রিয় দর্শক মন্ডলী ঠিক ওই রকম করে ইয়াকুব আলহিসাল্লাম তাদের যে ধৈর্যের যে পরীক্ষা এবং ইউসুফ আলহিসাল্লাম সাথে যে তারা যে কুব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে তার তো একটা দুশ্চিন্তা একটা টেনশন তার মধ্যে আছে আবার এই যে দ্বিতীয় টেনশন বা দ্বিতীয় দুশ্চিন্তা বিনিয়ামিনকে নিয়ে যাওয়ার জন্য তারা বলছে তো ইয়াকুব আলহিসাম আল্লাহ সুবাহ তালার উপরে ভরসা করে ধৈর্য ধরে তাকে তাদের সাথে নিয়ে যেতে বললেন এবং একজন পিতা হিসেবে ইউসুফ আলহিসামের কাছে যাওয়ার জন্য তারা যে প্রস্তুতি নিচ্ছে সবাই মিলে অতগুলো ভাই একসাথে ইয়াকুব আলহিসাম তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে আমার সন্তানরা তোমরা যখন যাবে তখন বিভিন্ন রাস্তা ধরে যাবে একটা রাস্তা ধরে যাবে না সুপ্রিয় দর্শক মন্ডলী ঠিক ওইভাবে পিতার পরামর্শ অনুযায়ী তারা সেই মিশরের দ্বিতীয়বার সেই শস্য দানা নেওয়ার জন্য ইউসুফ আলহ সাল্লাতামের কাছে হাজির হলো শস্য নিয়ে নেওয়ার পরে তারা যখন চলে যাচ্ছে ইউসুফ আলহ সাল্লাতাম আবার একটা কৌশল অবলম্বন করছেন যে বিনিয়ামিনকে আমার এখানে আমার সাথে কি করে রেখে দেওয়া যায় তখন যখন তাদের সেই শস্য দানা ব্যাগে ঢুকে বা প্যাকিং করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন সেই রাজা বাদশার একটা পান পাত্র বা একটা পেয়ালা বিনিয়ামিনের যে শস্য দানার যে প্যাকিং করা হয়েছিল যে ব্যাগে তার শস্য দানা ঢোকানো হয়েছিল সেই বিনিয়ামিনের ব্যাগের মধ্যে সেই রাজা বাদশার যে পান পাত্র সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল তখন বাদশার তরফ থেকে সেই রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো যে একটা জিনিস বাদশার চুরি হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না এবার যার মধ্যে থেকে এটা পাওয়া যাবে তাকে একটা গভীর শাস্তি পেতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এবং এই রকম একটা ঘটনা ঘটিয়ে বিনিয়ামিনকে ইউসুফ সালাতামের দেশে তিনি যেখানে আছেন সেখানে রেখে দিতে বাধ্য হলেন কারণ তার ব্যাগ থেকে তার থলি থেকে যে রাজার একটা জিনিস পাওয়া গেছে সুতরাং তাকে যেতে দেওয়া হবে না তার একটা পানিশমেন্ট হবে তার একটা শাস্তি হবে তার একটা বিচার ফয়সলা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এবার যখন তার ভাইদেরকে বলে দেওয়া হলো যে বিনিয়ামিনকে এখানে রেখে যেতে হবে তারা সকলে একটা গভীর টেনশন চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল যে আমরা কি জবাব দিব বাড়ি গিয়ে নিজের পিতাকে যে বিনিয়ামিনকে একে তো সেই ইউসুফ আল ইসলামের ব্যাপারে আমার পিতা মর্মাহত অবস্থায় রয়েছেন চিন্তায় চিন্তিত অবস্থায় রয়েছেন আল্লাহ সুবাহ তালা ইয়াকুব আল ইসলামকে ধৈর্যশীলদের মধ্যে করেছিলেন তিনি ধৈর্য ধরেছিলেন আবার যে এই বিনিয়ামিনের যে ঘটনা ঘটে গেল তাকে যে এখানে রেখে দিতে হচ্ছে আবার আমরা বাড়ি যাব আমাদের পিতা যখন আমাদেরকে জিজ্ঞেস করবে তখন আমরা কি জবাব দিব কিভাবে তাকে আমার পিতাকে সন্তুষ্ট করব। সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে ধারাবাহিক ঘটনা এবং এই যে আল্লাহ সুবাহ তালার বড় প্লান তার পরবর্তীতে দেখা গিয়েছিল যে ইউসুফ আলহিসাল্লাম তার ভাইদেরকে বলেছিলেন যে এর পরে যখন তোমরা আসবে তখন আমার পিতাকে সাথে নিয়ে আসবে এবং তিনি সেই যে জামা সেই যে শার্ট তার কাছে ছিল সেই জামা সেই শার্ট তার ভাইদেরকে দিলেন যে এই শার্ট এই জামা তোমরা আমার আব্বাকে এই শার্ট দেখাবে এই শার্ট দেখলেই ইনশাআল্লাহ আমার পিতার দৃষ্টিশক্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ তালার যে এই ব্যাখ্যা বিশ্লেষণ যে ধারাবাহিক যে একটা ঘটনা এই সুরা ইউসুফের মধ্যে বর্ণনা করছেন তারপরে যখন তার ভাইরা সেই শার্ট বা সেই জামা নিয়ে উপস্থিত হলো নিজের দেশে ইয়াকুব আলহিসাল্লাম সেই ষাটের গন্ধ শুনেই তিনি আল্লাহ সুবাহ তালার শুক্রিয়া আদায় করেছিলেন এবং তিনি তখন সকলকে বললেন যে আমি যেন ইউসুফ সালাতামের আগমনের একটা গন্ধ যেন আমি পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ তালার অশেষ রহমতে ইয়াকুব আল ইসলাম তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন এবং তারা সকলেই আনুষ্ঠানিকভাবে আবার সেই ইউসুফ আলহ সালাতাম যেখানে রয়েছেন সেখানে তারা সকলে ভাই মিলে বাবা মিলে সেই দেশে ইউসুফ আলহ সালাতামের কাছে এলেন এবং ইউসুফ আলহ সালাতাম তার পিতাকে দেখে এত আনন্দে উৎফুল্লিত হয়েছেন তার প্রশংসা করলেন এবং নিজের দেশে আনুষ্ঠানিকভাবে থাকার জন্য যত রকমের ব্যবস্থা সমস্ত কিছু সেই ইউসুফ আলহ সাল্লাতাম তাদের জন্য করলেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে সারাংশ সুরা ইউসুফের চার থেকে পুরো একশো এগারো পর্যন্ত এই যে আয়াতগুলো যে ধারাবাহিক ঘটনা আল্লাহ সুবাহ কোরআন মজিদের মধ্যে বর্ণনা করছেন পুরো ইউসুফ আলি সাল্লাতামের ঘটনা এখান থেকে আমাদের শুধু এই প্রাকৃতিক বিপর্যয় এবং মানুষের তৈরি বিপর্যয় মানুষ যে মানুষের জন্য হিংসা বিদ্বেষ করে ধ্বংসের মধ্যে ফেলে দিতে চায় মানুষের বিপদ ডেকে আনার চেষ্টা করে সেই বিপদ থেকে সেই বিপর্যয় থেকে আল্লাহ সুফানা হাত আলা কি প্ল্যান করে কি পরিকল্পনা করে তাকে রক্ষা করেন এবং তাকে আবার বাদশাহীতে পৌঁছে দেন তার যে শিক্ষা তার যে ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ সুবাহ কত সুন্দরভাবে এখানে বর্ণনা করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যেমন এখানে শিক্ষা গ্রহণ করব এই ঘটনার মাধ্যম দিয়ে যে ইউসুফ আলহিসালামের যে স্বপ্নের যে ব্যাখ্যা এবং তার যুগে যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেটা যে মানুষেরই একটা কৃতকর্মের ফল এবং আল্লাহ সুবাহ তালা যে কোরআন মাজিদের মধ্যেও বলছেন যে মানুষের কোনো অবস্থার পরিবর্তন ততক্ষণ করা হয় না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে সুতরাং সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুফানাহ তালা যেন আমাদেরকে এই ইউসুফ আলাইসাল্লামের ধারাবাহিক ঘটনার মধ্যে থেকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন এবং আমরা যেন এই সমস্ত বিপর্যয় থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ সুফানাহ তালা যেন আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করেন আমিন ওয়াখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু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 কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই এক নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ তালা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা